বোম্বে থেকে এসেছি এটাকে দাওয়া দেওয়ার ক্ষেত্রে অন্যতম একটা কঠিন জায়গা মনে করা হয় বোম্বে শহর হয়তো কেউ কেউ জানেন দেওয়ার জন্য অন্যতম একটা কঠিন জায়গা এটা সংগঠনগুলো রাজনৈতিক সংগঠনগুলো সেখানে মুসলিমদের খুবই বিরোধী তবে আল্লাহ কোরআনে বলেছেন সুরাল ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত একশো ষাট যদি আল্লাহ সাহায্য করেন কেউ আটকাতে পারবে না আর যদি আল্লাহ সাহায্য না করে কে সাহায্য করবে তাই মোমিনদেরকে কেবল আল্লাহর উপর ভরসা করা উচিত আল্লাহ সাহায্য থাকলে এটা খুবই সহজ বিশ্বাস করেন বোম্বেতে দাওয়া দেওয়া অনেক সময় জীবনের হুমকি ভাই বোম্বে হলো সবচেয়ে কট্টুর এলাকা ইন্ডিয়ার মধ্যে মুসলিমদের জন্য আর এ বিষয়ে আমি সতর্ক এটাই আপনাকে বলছিলাম বোম্বে হচ্ছে সবচেয়ে কঠিন জায়গা দাওয়াতি কাজের জন্য খুবই কঠিন তারপরও এমন জায়গায় বসবাস করার কারণে আল্লাহর সাহায্যে এটা সহজ হয়ে গেছে চিন্তা করেন আমি লেকচার দিচ্ছি গত আট বছর ধরে কেবল টিভি নেটওয়ার্কে প্রতিদিন আমাদের কথা এক মিলিয়নেরও বেশি ঘরে পৌঁছে প্রতিদিন আর এভাবে আমি কঠিন দেওয়ার কাজে থাকি বেদ থেকে উদ্ধৃতি ভগবদ গীতা থেকে উপনিষদ থেকে মহাভারত থেকে তাদের গ্রন্থ নিয়ে কথা বলি আর আলহামদুলিল্লাহ যখন লেকচার দেই অনেক হিন্দুরাও সেখানে আসে আমাদের লোকজনকে প্রশিক্ষণ দিই মাসাল্লাহ আমাদের ছাত্ররা আর এখানে আমার সহকর্মীরাও মাসাল্লাহ উদ্ধৃতি দিতে পারে কোরআন হাদিস বাইবেল বেদ রামায়ণ থেকে আমাদের স্কুলের ছাত্ররাও মাসাল্লাহ যদি দেখেন ছোট ছোট বাচ্চারা স্ট্যান্ডার্ড ফাইভ অথবা সিক্সে তারাও বলে যেতে পারে অধ্যায় নম্বর আয়াত নম্বর মাসাল্লাহ তাদেরকে এখন পর্যন্ত কাউকে কি ইসলামে আনতে পেরেছেন ভাই আপনাকে প্রশ্নোত্তর পর্বের নিয়ম কানুন অনুসরণ করতে হবে এটা আলোচনা পর্ব না আপনার আর আমার মাঝে আপনি একজন বয়স্ক ব্যক্তি তাই মাইকটা আপনার কাছে দেওয়া হয়েছে আঙ্গুল দিলে ধরবেন না বিষয়টা এমন যেন না হয় যে কেউ আপনাকে আঙ্গুল দিল আর আপনি হাত ধরে ফেললেন এখানে নিয়ম কানুন আছে লাইনে কমপক্ষে পনেরো জন লোক দাঁড়িয়ে আছে একটা প্রশ্ন করার জন্য আপনি তিনটা একসঙ্গে বলতে পারতেন উত্তর দেওয়ার সময় কোনো কথা বললে সেটা নিয়মের বহির্ভূত ব্যাপার হয়ে দাঁড়ায় আরেকজন মুসলিমের নিয়মকানুন মেনে চলা উচিত যদি মুসলিম হন আপনি প্রশ্নগুলো সম্পর্কিত আপনাকে একবারে বলতে হবে হ্যাঁ একবারে বলতে হবে অন্যথায় একটা প্রশ্ন করে লাইনের পেছনে যান তারপর জিজ্ঞেস করেন পনেরো জন লোকের প্রশ্ন করা শেষ হলে তারপর প্রশ্ন করেন তা না হলে এটা হয়ে যাবে ডায়ালগ এমন না যে উত্তর দিতে পারবো না উত্তর দিতে আমি পারবো আপনার শেষ প্রশ্নের উত্তরটা দিচ্ছি কারণ আপনি একজন বয়স্ক লোক কাউকে কনভার্ট করতে পেরেছি কি না আমরা কনভার্ট করতে পারি না আল্লাহ হেদায়ত করেন আমরা কনভার্ট করতে পারি না আল্লাহ করে বলেন সুরা গাছিয়া অধ্যায় অষ্টআশি আয়াত একুশ আমাদের দায়িত্ব বার্তা পৌঁছে দেয়া আল্লাহ হেদায়ত দেন আর আলহামদুলিল্লাহ আল্লাহ হাজার হাজার মুসলিমকে হেদায়ত দিয়েছেন মাসাল্লাহ আয়ারফের মাধ্যমে আমরা রাস্তা করে দিয়েছি আর যদি দেখতে চান আমাদের ভিডিও টেপস দেখতে পারেন মাসাল্লাহ আমি ইসলাম এবং হিন্দু ধর্মের সাদৃশ্যের উপর অনেক লেকচার দিয়েছি মার্শাল্লাহ যখন বোম্বেতে থাকি আমরা শুধু অমুসলিমদের প্রশ্ন করার সুযোগ দিই এখন মুসলিমরা শুধু শোনে কারণ মুসলিমরা আমাদের লোক তারা অতিথি না অমুসলিমরা আমাদের অতিথি তাই মার্শাল্লাহ অনেক অমুসলিম লাইন ধরে থাকে দুই থেকে তিন ঘন্টা প্রশ্ন উত্তর চালালেও সব প্রশ্ন শেষ করতে পারবো না আমরা মাসাল্লাহ তাদের অনেকে মঞ্চেই ইসলাম গ্রহণ করে আমি গতকাল বার্মিংহ্যামে ছিলাম সেখানে একজন মুসলিম আমাকে বলল যে লেস্টারে একজন হিন্দু আমার আলোচনায় মুগ্ধ হয়েছে এখন সে আমাকে লেস্টারে নিয়ে যেতে চায় সেখানে সব হিন্দুদের উপস্থিত করতে চায় সে সব কিছুর ব্যবস্থা করবে আমার লেকচার ইসলাম এবং হিন্দু ধর্মের সাদৃশ্য নিয়ে সেখানে বলতে হবে ইনশাল্লাহ আল্লাহ তাকে হয়তো খুব দ্রুত হেদায়ত দেবেন তাই আসল কথা হচ্ছে আমাদের বার্তা পৌঁছাতে হবে হেদায়ত দেবেন আল্লাহ তবে ভয় পাওয়ার কিছু নেই আমাদেরকে কোরআন সুন্নার মধ্যে থেকে বাণী প্রচার করতে হবে আশা করি উত্তরটা পেয়েছেন পরবর্তী প্রশ্ন করবেন ছোট্ট বোন ওখান থেকে আসসালামু আলাইকুম আমার নাম মরিয়াম আমার প্রশ্ন হলো যদি সত্যি কেউ খারাপ কাজ করে ফেলে তাহলে আল্লাহ কোরআনে এর কি শাস্তির কথা বলেছেন বোন খুব সুন্দর প্রশ্ন করলেন যে কেউ যদি অপরাধ করে আল্লাহ তার কি শাস্তির কথা বলেছেন কোরআনে অপরাধের উপর ভিত্তি করে আমাদেরকে দেখতে হবে যে আল্লাহ সবান এক এক অপরাধের নির্দেশ এক একভাবে দিয়েছেন একটা হচ্ছে যা আপনি বললেন যে কেউ যদি পাপ করে এর জন্য শাস্তি রয়েছে অন্যদিকে যদি কেউ পাপ না করে তাহলে আবার পুরস্কার রয়েছে তার জন্য তাই একটা বিষয় হচ্ছে যদি পাপ না করেন মদ পান না করেন আপনার পুরস্কার রয়েছে যদি চুরি না করেন পুরস্কার রয়েছে এখানে পুরস্কারটা আখিরাতের পুরস্কার তাই আসল বিষয় হচ্ছে পাপের উপর ভিত্তি করে শাস্তি দেওয়া হবে তবে আল্লাহ করণে বলেছেন সুরানিসা অধ্যায় চার আয়াত আটচল্লিশ এবং সুরানিসা অধ্যায় চার আয়াত একশো ষোলো যে আল্লাহ সুবাহতাল্লাহ যদি চান তিনি যে কোনো গুণা ক্ষমা করবেন তবে শির্কের গুণা কখনোই ক্ষমা করবেন না শির আল্লাহর সাথে শরিক করা আল্লাহ সুবাহতাল্লাহ কখনোই ক্ষমা করবেন না অন্য যে কোনো গুণা আল্লাহ যদি চান ক্ষমা করে দেবেন তাই আমরা মুসলিমরা আমাদেরকে দেখতে হবে যদি কেউ শির করে আমাদের নবীজ মোহাম্মদ বলেছেন যে যদি খারাপ কিছু দেখো হাত দ্বারা থামাতে পারলে হাত দ্বারা থামাও হাত দ্বারা থামাতে না পারলে জীব দ্বারা থামাও জীবাতারা যদি না পারো তবে মনে মনে ঘৃণা করো আর তখন তুমি হবে ইমানের একেবারে দুর্বল স্তরের মুমিন আর আল্লাহ বলেছেন যখনই মন্দ কিছু দেখবে আল্লাহ বলেন সুরা ইমরান অধ্যায় তিন আয়াত একশো দশ সৎ কাজে আদেশ করো অসৎ কাজে নিষেধ করো আর আল্লাহর উপর বিশ্বাস রাখো তাই আমরা যদি দেখি কেউ পাপ কাজ করছে আমরা দাওয়াত দিব আর ওই ব্যক্তিকে সংশোধন করব। আর তাকে বলবো এই পাপটা করা উচিত না চেষ্টা করব কোরআন এবং সুনার দিকে আনার যুক্তি এবং কারণ দিয়ে আশা করি উত্তরটা পেয়েছেন আমি আবার দর্শকদের সারিতে বসা অমুসলিম ভাই বোনদের অনুরোধ করছি দয়া করে মাইকে আসুন এবং আপনার সন্দেহ দূর করুন ইসলাম সম্পর্কে ভুল ধারণা দূর করুন এটা আপনার জন্য সুযোগ তাই দয়া করে দয়া করে দয়া করে মাইকে আসুন এবং আপনার প্রশ্নটি করুন আবার মাইকের কাছের ভলান্টিয়ারদের অনুরোধ করছি লাইনে দেখেন যদি কোনো অমুসলিম লাইনে থাকে তাহলে তাদেরকে সামনে নিয়ে আসুন যাতে করে তারা প্রথমে সুযোগ পায় প্রশ্ন করার জন্য পরবর্তী প্রশ্ন করবেন এখানে পুরুষদের থেকে আসসালাম আলাইকুম মিস্টার চেয়ারম্যান ভাই নায়েক আমি আমার পরিচয়টা দিচ্ছি তবে প্রথমে ধন্যবাদ জানাই লেকচার দেওয়ার জন্য একটা বিষয় জানাতে চাই যে আপনি এবং আহমদ দিদাতকে সবসময় দোয়া করি আমি চেষ্টা করি আপনার এবং আহমদ দিদাদের পাবলিক লেকচার শোনার এটা আমার দেওয়ার ক্ষেত্রে সাহায্য করে আমার নাম হাসান আমি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমি এখানে রাজনীতির সাথে জড়িত আছি গত বছর আমি পার্লামেন্ট নির্বাচন করেছি ইনশাল্লাহ আমি কেরিয়ারে আরও দূরে যেতে চাই আমার প্রশ্নটা শিক্ষিত চরমপন্থীদের ব্যাপারে চরমপন্থী যুবক একটা সংগঠন আছে এর প্রধান বিখ্যাত একজন বিশেষজ্ঞ আমাকে ফতোয়া দিয়েছে একজন কাফের হিসাবে আর অন্য মুসলিম যারা রাজনীতির সাথে জড়িত তারাও কাফির তারা কোরআনের আয়াত ব্যবহার করে যাতে বলা হয়েছে যে কেউ আল্লাহর আইন ছাড়া অন্য আইন রচনা করে সে কাফির তারা এই আয়াতগুলো ব্যবহার করে তারা নাইন ইলেভেনকে উৎসাহিত করে আপনার কাছে প্রশ্ন ডক্টর নায়ক এই চরমপন্থীদের কিভাবে শিক্ষা দিব যারা দাবি করে কোরআন এবং শূন্য অনুসরণ করে ভাই প্রশ্ন করলেন যে একটা সংগঠনের চরমপন্থীরা যারা তাকে কাফির বলছে তারা বোমা হামলাকে উৎসাহিত করে আত্মঘাতী বোমা হামলা নাইন ইলেভেন তাই কিভাবে এই চরমপন্থীদের বোঝাবেন আপনি ভাই যদি মুসলিম চরমপন্থীর কথা বলেন তাহলে আমি নিজেকে মুসলিম চরমপন্থী বলি আমি চরমভাবে দয়ালু আমি চরমভাবে সৎ চরমভাবে ন্যায়পরায়ণ চরমভাবে ক্ষমাশীল চরমভাবে দয়ালু হলে সমস্যা কোথায় কোরআন বলছে চরম সৎ হতে আংশিক হতে পারবো না আমি তাই আমি চরমপন্থী মুসলিম আমরা সে লেভেল মানব না যা পশ্চিমা মিডিয়া দিয়েছে যখন তারা জিজ্ঞেস করে হ্যাঁ বলি আমি চরমপন্থী চরমভাবে সৎ চরমভাবে দয়ালু চরম ন্যায়পরায়ণ চরম দয়াশীল চরম ক্ষমাশীল সমস্যা কোথায় আর কোনো মুসলিমই বলতে পারবে না যে চরমভাবে সৎ হওয়া ভুল অন্যরা আংশিকভাবে সৎ আংশিক ন্যায় পরায়ণ তাই আমাদের চরমপন্থী হতে হবে যদি সে চরমপন্থী মুসলিম হয় প্রত্যেক মুসলিমকে চরমপন্থী হতে হবে তবে তা হতে হবে সঠিক পথে ভুল পথে হওয়া যাবে না আমরা চরম জালিম হব না চরম অসৎ হব না তাই মিডিয়া যদি বলে কিছু মুসলিম হচ্ছে চরমপন্থী আমি বলি প্রত্যেক মুসলিম চরমপন্থী হওয়া উচিত প্রত্যেক মুসলিমকে মৌলবাদী হতে হবে যদি মৌলবাদী না হন আপনি ভালো মুসলিম হতে পারবেন না আমলকারী মুসলিম না তাই মিডিয়া আমাদেরকে যে লেভেল দেয় আমরা সেই রকম না সেরকম মৌলবাদী না সেরকম চরমপন্থী আমরা না আমি একজন চরমপন্থী আপনি যেটা নিয়ে বলছেন সেটা হয়তো উগ্রতা একজন উগ্র আর চরমপন্থীর মধ্যে পার্থক্য আছে এখন আমি জানি না আপনি কার কথা বলছেন হতে পারে এক্স ওয়াই জেড তাই আমার জবাব সে ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হতেও পারে নাও পারে তবে আমাদের নবীজ মোহাম্মদ ইসলাম বলেছেন যে যদি একজন মুসলিম আরেকজন মুসলিমকে কাফির বলে তাহলে সেটা তার উপরে ফিরে আসে তার মানে সে নিজেই কাফির হয়ে যায় কে বলেছেন নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাই আপনি যদি মুসলিম হন আর কেউ আপনাকে কাফির বলে থাকে তাহলে যে বলবে সে কাফির হয়ে যাবে মোহাম্মদ সাল্লাহ হাদিস অনুযায়ী যদি আপনি কুফরি কাজ না করে থাকেন আর যদি সে প্রমাণ দেখাতে না পারে ইত্যাদি অন্যথায় সেই কুফর তার কাছে ফিরে আসবে এবার এই প্রশ্নে আসি যে যারা নাইন ইলেভেন বা লন্ডন বম্বিংকে সাধুবাদ জানায় তাদের কিভাবে শিক্ষিত করবেন আল্লাহ করেন বলেন সুরা মাইদা অধ্যায় নম্বর পাঁচ আয়াত নম্বর বত্রিশ যদি কোনো মানুষকে হত্যা করে যদি সেটা হত্যার বদলা বা পৃথিবীতে অশান্তির কারণে না হয় যদি কোনো মানুষকে হোক মুসলিম বা অমুসলিম অন্য কোনো মানুষকে হত্যা করে মুসলিম বা অমুসলিম যদি সেটা হত্যা বা অশান্তির সৃষ্টির কারণে না হয় সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো আর যদি কেউ কোনো মানুষের জীবন রক্ষা করে সে যেন গোটা মানব জাতিকে রক্ষা করলো তাই কোনো নিরাপরাধ মানুষকে হত্যা করা এটা হারাম এটা নিষিদ্ধ আমরা জানি যে নাইন ইলেভেনে নিউ ইয়র্কের টুইন টাওয়ারে হামলার ফলে তিনশোরও বেশি নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে লন্ডন বোমা হামলায় গত বছর পঞ্চাশ জনের বেশি মানুষ নিহত হয়েছে এই গত মাসে বোম্বেতে এগারোই জুলাই দুই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 করে ইংল্যান্ড এবং ইউএসএতে প্রথম পাতায় পড়েছি কিন্তু এটুকু বলে শেষ কেন সেটারও নিন্দা করতে হবে যে হাজার হাজার মানুষকে আফগানিস্তানে হত্যা করা হচ্ছে হাজার হাজার মানুষকে ইরাকে হত্যা করা হচ্ছে হাজার হাজার লোকদের হত্যা করা হচ্ছে বাস নিয়ায় গুজরাটে এগুলো আমরা বলি না কেন যখন কাউকে আমেরিকায় জিজ্ঞেস করি যে এগুলো বলছেন না কেন ভাই জাকির অবস্থাটা এমন যে এর বেশি বলতে পারি না অবস্থাটা কি কাকে ভয় পাচ্ছেন আমি বোম্বে শহরে বাস করি মার্শাল্লাহ একটা শহর একটা দেশ যেখানে জীবনেরও হুমকি থাকে কিন্তু আল্লাহ আছেন মাসাল্লাহ তিনি রক্ষা করেন আলহামদুলিল্লাহ এগুলো আপনারা বলছেন না কেন একটু বলে থেমে যাচ্ছেন কেন কেন লন্ডনে বোমা হামলার চেয়ে বেশি লোককে হত্যা করা হচ্ছে আফগানিস্তানে ইরাকে গণহত্যা হচ্ছে দেখেছেন এটা না তাহলে কেন কেন চুপ করে আছেন কাকে ভয় পাচ্ছেন কেন একই সাথে এরও নিন্দা করতে হবে না নিন্দা করার সময় আসেনি কিসের সময় আসেনি আমাদেরকে বুঝতে হবে যা ভুল তার নিন্দা করতে হবে যা গুজরাটের হচ্ছে তার নিন্দা করতে হবে আর যে সকল লোকজন এখানে দায়ী যে কোনো অন্যায়ের জন্য তাদেরকে ধরেন এবং শাস্তি দেন কোনো সমস্যা নেই নিরাপরাধকে শাস্তি দেবেন না গুজরাটে কাউকে হত্যা করা হলে বোম্বেতে বোমা হামলা করা হয় কেন তারা একই সম্প্রদায় ইসলাম এটার অনুমতি দেয় না চিন্তা করেন নিরাপরাধ মানুষকে হত্যা করা হয়েছে বোম্বের বোমা হামলায় লন্ডনে বা নিউ ইয়র্ক এই নিরাপরাধ মানুষগুলোর আত্মীয় স্বজনের চিরশত্রু হয়ে যাবে যারা এটা করেছে মনে রাখবেন বলছি না মুসলিমরা করেছে হ্যাঁ কোনো প্রমাণ নেই কোনো প্রমাণ পায়নি যে লাদেন এটা করেছে এখানে এখনো ব্রিটিশ সরকার বের করতে পারেনি লন্ডনের বোমা হামলাকারীদের এখনো কেউ জানে না বোম্বে হামলা করেছে কে আমি বলছি না মুসলিমরা এটা করেছে যে এটা করে থাকুক মুসলিম বা অমুসলিম নিন্দা জানাতে হবে একজন ভালো মুসলিম যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে সে কখনো এমন কাজ করবে না যদি কাউকে ধরা হয় যার মুসলিম নাম আছে হয়তো সে নকল মুসলিম হয়তো শুধু নাম আছে আবদুল্লাহ সুলতান জাকির মোহাম্মদ সেটা ভিন্ন বিষয় যদি এমনটা করে হোক মুসলিম বা অমুসলিম তার নিন্দা করতে হবে আর ধরেন চিন্তা করেন যদি কিছু মুসলিম এটাকে সঠিক বলে মনে করে যাদেরকে হত্যা করা হয়েছে সে হাজার হাজার লোকের আত্মীয়রা ইসলামের স্থায়ী শত্রু হয়ে যাবে তারা কিভাবে এমনটা করেন এটা হারাম তাদের কি দোষ ছিল বোম্বেতে ট্রেনে করে যে লোকগুলো যাচ্ছিল সে লোকদের কি অপরাধ ছিল মার্কেটে যে মানুষগুলো ছিল লন্ডনে যে টিউব বোমা হামলা তাদের কি অপরাধ ছিল যদি অপরাধীকে ধরতে পারেন শাস্তি দেন কোনো সমস্যা নেই আর যদি তা না করতে পারেন নিরাপরাধ মানুষকে হত্যা করবেন না ইসলাম এটার পক্ষে না একইভাবে যখন আমাকে প্রশ্ন করা হয় যখন অস্ট্রেলিয়ায় গিয়েছি নাইন ইলেভেনের পরে সম্ভবত দুই সালে পার্থে অবস্থিত আমেরিকার কনসাল জেনারেল বিষয় ছিল জিহাদ এবং সন্ত্রাসবাদ তিনি বললেন আপনি কি ওসামা বিন সন্ত্রাসী মনে করেন বললাম দেখেন ওসামা বিন চিনি না তার সাথে দেখাও হয়নি সে আমার বন্ধুও না শত্রুও না যদি মিডিয়া বিবিসি সিএনএন থেকে বলতে হয় তবে কোরআন বলছে সুরা হুজরত অধ্যায় নম্বর উনপঞ্চাশ আয়াত ছয় যখন কোনো বার্তা পাবে প্রথমে তা যাচাই করো আরেকজনকে বলার আগে বিবিসি আর সিএনএন যা বলছে তা আমি বিশ্বাস করতে পারি না তাই আমি জানি না বিন লাদেন ভালো না মন্দ আমি জানি না আল কায়দা আছে কি না আমি একটা লেকচারও দিয়েছি সন্ত্রাস কি মুসলিমদের জন্য বার্মিংহামের এনএসিতে সেখানে আমি বলেছি যদি ইউএস সাইটে যান US department of justice on info please সেই সাইটে দেখবেন অনেক সন্ত্রাসী সংগঠনের নাম আছে পঞ্চাশ ভাগেরও বেশি হচ্ছে মুসলিম যেগুলোর মধ্যে উলফা ইন্ডিয়াতে সাতশো উনপঞ্চাশটা আক্রমণ করেছে গত ১৬ বছরে যে কোনো সন্ত্রাসী সংগঠন চেয়ে বেশি কিন্তু তাদের নাম সেখানে উল্লেখ নেই কেন আল কায়দা আঠাশটা আক্রমণ করেছে সবগুলোই সন্দেহের উপরে কোনোটারই প্রমাণ নেই উলফা সাতশো উনপঞ্চাশটি আক্রমণ সবগুলো প্রমাণিত কিন্তু তাদের সাইটে উল্লেখ নেই আমি জানি যদি আমাকে এক নম্বর সন্ত্রাসীর নাম বলতে হয় আমি বলেছি চার বছর আগে এক নম্বর সন্ত্রাসী জর্জ বুশ আমরা জানি আফগানিস্তানে হাজার হাজার লোককে হত্যা করেছে ইরাকে হাজার হাজার লোককে হত্যা করেছে আমরা জানি আর সেই সময় এটা অস্ট্রেলিয়ার পত্রিকার হেডলাইনে এসেছিল ডক্টর জাকির নায়ক নিজেকে মৌলবাদী বলেছে আর বলেছে জর্জ বুশ এক নম্বর সন্ত্রাসী শিরোনাম হয়েছে আর এখন এটা কমন সবাই অরহ বলছে জর্জ বুশ সন্ত্রাসী সে সময় ছিল এটা নতুন এখন পত্রিকা পড়লে দেখবেন অহরহ সবাই বলছে একটা জরিপ হয়েছিল কয়েক মাস আগে তারা তিনটা অপশন দিয়েছিল এক নম্বর ওসামা বিন লাদেন দুই নম্বর সাদ্দাম হোসেন তিন নম্বর জর্জ বুশ এক নম্বর সন্ত্রাসী কে আর কি জানেন সবচেয়ে বেশি ভোট কার দিকে পড়েছিল সর্বোচ্চ ভোট পড়েছিল জর্জ বুশের দিকে অমুসলিম অমুসলিম মুসলিম না জরিপটা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে করা সবচেয়ে কম ভোট তিয়াত্তর পার্সেন্ট পড়েছিল আর সর্বোচ্চ ভোট আটাত্তর পার্সেন্ট সে সন্ত্রাসীদের নির্বাচনে জয়ী এখন আর এটা এমন কিছু না এখন সবাই অহরহ বলছে কারণ তারা জেনেছে এমনকি অমুসলিমরা আমেরিকানরাও বুঝতে পেরেছে সবকিছু ছিল সাজানো কে করেছে আমি জানি না তবে যদি আমাকে জিজ্ঞেস করেন কে করেছে কিছু লোক বলে এটা ভেতরের ঘটনা যেই করুক যেই করে থাকুক এই কাজটাকে নিন্দা জানাতে হবে নিরপরাধ মানুষকে হত্যা করতে পারবেন না তাই আপনাকে বুঝতে হবে যে বলে থাকুক এগুলো সঠিক কাজ তারা সম্পূর্ণ কোরআন এবং সুন্নার বিরোধী প্রমাণ দিতে বলেন কোরআনে কোথাও বলা হয়নি যদি অপরাধীকে ধরা যায় আর শাস্তি দিয়ে থাকেন ঠিক আছে কিন্তু নিরাপরাধ মানুষকে হত্যা করতে পারবেন না আপনাকে অনেক ধন্যবাদ আমি এখনও মহিলাদের থেকে স্লিপের প্রশ্ন পাচ্ছি আমি তাদের স্মরণ করিয়ে দিচ্ছি যদি ডাক্তার জাকিরের কাছে আপনাদের প্রশ্নের জবাব শুনতে চান তাহলে মাইকের সামনে এসে প্রশ্ন করুন দয়া করে মাইকে এসে প্রশ্ন করুন ধন্যবাদ পরবর্তী প্রশ্ন মহিলাদের মধ্য থেকে ভাই জাকির আসসালাম আলাইকুম আমি অভিভূত আনন্দিত যে আপনাকে সরাসরি প্রশ্ন করতে পেরেছি যদিও এখন পর্যন্ত আমি আমি শুধু আপনার ডিভিডি দেখেছি আর আমি আপনার লেকচারে খুবই ভক্ত আমার প্রশ্নটা আজকের বিষয়ের সাথে সম্পর্কিত আমাদের সন্তানদের শিক্ষা দেওয়া আমার প্রশ্ন হলো যে যথাযথ মুসলিম শিক্ষা ব্যবস্থায় আমাদের সন্তানদেরকে কি জাতীয়তার বিষয়ে কিছু শিখাতে বা গুরুত্ব দিতে হবে নাকি শুধু ধর্মীয় জাতীয়তার গুরুত্ব দিতে হবে আপনি কি মনে করেন না আমাদের সন্তানদের নিজেদের সম্পর্কে কিভাবে গড়েছে কিভাবে ঔপনিবেশিক শক্তি থেকে স্বাধীনতা পেয়েছে তা জানা দরকার তাদের জন্মের মূল ইতিহাস সম্পর্কে জ্ঞানের অভাব থেকে যাবে কিভাবে আইআইএস মানে আপনার স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যার ছাত্র রয়েছে আপনার শিক্ষার সাথে কি মিলাতে পারছেন শুধু কি ইসলামের ইতিহাসই পড়াচ্ছেন নাকি তাদের নিজেদের দেশ সম্পর্কে ভালোভাবে জানার ব্যবস্থা করছেন প্রশ্ন করলেন যে একটা আদর্শ ইসলামিক স্কুলে তার দেশ সম্পর্কে পড়াতে হবে জাতীয় কার্যক্রম সম্পর্কে জাতীয় ইতিহাস স্বাধীনতা যুদ্ধ আর আমরা আইএসএস এ কিভাবে পড়াচ্ছি স্বাভাবিকভাবে বললে সাধারণত ইসলামিক স্কুলে দেশ সম্পর্কে পড়াতে হয় তাতে কোনো সমস্যা নেই আমরা দেশের আইন সম্পর্কে বলতে পারি বিধিবিধান সম্পর্কে বলতে পারি তবে তবে আমাদের বুঝতে হবে একেবারে প্রথমে আনুগত্য যাবে আল্লাহ সুবাহর দিকে দেশের বিরুদ্ধে যাওয়া যাবে না যদি সেই দেশের আইন আল্লাহ সুবাহর বিরুদ্ধে না যায় যদি দেশের আইন আল্লাহ সুবাহর বিরুদ্ধে না যায় দেশের প্রত্যেকটা আইন আপনাকে মানতে হবে এবার ইন্ডিয়ার ব্যাপারে বলি আমি জানি যে ইন্ডিয়ার সংবিধানে একটা আইনও নেই যেটা কোনো মুসলিমকে হারাম কাজ করতে কখনো বাধ্য করে থাকে কোনো কাজ করা থেকে বিরতও রাখে না যেমন ধরেন ইন্ডিয়ার সরকার বলে না যে মদ পান করা ফরজ ঠিক তারা আপনাকে বাধ্য করে না ফরজ কাজ করতে বা কোনো ফরজ কাজ করতে বাধাও আপনাকে দেবে না নামাজ পড়তে পারেন সেখানে একটা আলাদা মুসলিম আইনও আছে তাই আমি বলবো পৃথিবীর অমুসলিম দেশগুলোর মধ্যে ইন্ডিয়াকে সবার উপরে রাখবো অন্যতম সেরা দেশ যেখানে মুসলিম বাস করতে পারে কিছু নিয়ে আমি হয়তো দ্বিমত পোষণ করি তাই আমি বলি আমি একজন ভালো মুসলিম পাশাপাশি একজন ভালো ইন্ডিয়ানও তবে কোন আইন কোন দেশের হোক সেটা ইন্ডিয়া হোক সেটা ইউকে ইউএসএ সিঙ্গাপুর যদি আল্লাহ সুবাহতালার বিরুদ্ধে যায় তাহলে আমরা মানব না আমাদের ভক্তি আল্লাহ সুবাহতালার প্রতিবেশী কারণ তিনি আমাদের স্রষ্টা দেশ আমাদের উপকার করছে হয়তো কিছু বিষয় আমাদেরকে দিয়েছে চাকরি তবে কোনো কিছুই আমাদের স্রষ্টা আল্লাহ সুবাহতাল্লার সাথে তুলনীয় না তাই আমাদের ভক্তি কেবল আল্লাহর প্রতি যদি আল্লাহর বিরুদ্ধে না যায় আমাদেরকে সব নিয়মকানুন মানতে হবে কিছু বিষয় হয়তো বিরুদ্ধে যায় সেগুলো আমরা তখন মানব না তাই আমরা আমাদের সন্তানদের শিক্ষা দিয়ে ভালো নাগরিক হতে সমস্যা কোথায় তাকে ভালো মুসলিম হতে হবে সে দেশের সব নিয়ম কানুন মানবে যতক্ষণ ইসলামের বিরুদ্ধে না যায় এবার ইতিহাসের বিষয়ে যদি আসেন অবশ্যই আমরা যা করি অনেক সময় দেখা যায় যে অনেক ইতিহাস অপ্রাসঙ্গিক সেগুলো আমরা পড়াই না তবে স্বাধীনতার ইতিহাস যতটুকু দরকার আমরা পড়াই আমাদের স্কুল ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল আমাদের বাচ্চারা জাতীয়তা ইংরেজ তবে তাদের পিতামাতা পিতামাতাও ব্রিটিশ হয়তো দাদাদের ইন্ডিয়ান অরিজিন ইন্ডিয়ান আমাদের ছাত্র আছে ইউএসএ থেকে ইউকে থেকে আবার সৌদি থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তবে মূলত সবাই ভারতীয় অরিজিন সবাই অরিজিন তবে ইন্ডিয়ান বলতে পারেন অথবা তারা বিদেশি কিন্তু কিন্তু কিন্তু আমরা বিশ্ব ইতিহাস পড়াই সুযোগ আছে ইন্ডিয়ান ইতিহাস বা বিশ্ব ইতিহাস নেওয়ার বিশ্ব ইতিহাস আমরা মনে করি দাওয়া দেওয়ার ক্ষেত্রে এর সুবিধা বেশি এটা মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনী নিয়ে কথা বলে যিশু ভাই সাল্লাহাম সম্পর্কে মুসাল্লাহাম সম্পর্কে একের ভিতর দুই তাই বিশ্ব ইতিহাস পড়ায় দুটো অপশন আছে বিশ্ব ইতিহাস আর ইন্ডিয়ান ইতিহাস বিশ্ব ইতিহাসে ইন্ডিয়াও তখন চলে আসে তাই আমরা যা দরকার তাই শেখাই আর সে দেশের সরকারও সে ব্যাপারে অবগত আমাদের সাহসী হতে হবে যা সত্য সেটা মানতে হবে আমরা বলবো না যে কারণ এটা অমুসলিম সরকার আমি এর বিরোধী কেন যদি নিয়মকানুন আল্লাহর বিরোধী হয় আমরা তার বিরোধী হব আর যদি নিয়মকানুন আল্লাহর বিরোধী না হয় আমরা মানব যদি শত্রু হয় কোনো সমস্যা নেই আমাদের সাহসী হতে হবে আর এটাই আল্লাহ বলেছেন অধ্যায় আয়াত যখন সত মিথ্যার বিরুদ্ধে দাঁড়ায় মিথ্যা দূরীভূত হয় আর মিথ্যা প্রকৃতিগত ভাবে ক্ষণস্থায়ী তাই আমাদের উচিত শিক্ষা দেওয়ার সময় তাদের বিশ্বের ইতিহাস পড়ানো পৃথিবীতে কি হচ্ছে যাতে তারা জানতে পারে বুঝতে পারে তবে কিছু বিষয় প্রাসঙ্গিক নাও হতে পারে যেগুলোকে আমরা মনে করি দরকারি না সারা জীবনে যেগুলো প্রয়োজন হবেই না সেগুলো আমরা বাদ দিই আশা করি উত্তরটা পেয়েছেন There is no greater than the সম্মানের রক্ষা দূর করে হতাশা দেই তাকে অধিকার মিটিয়ে দেই নিরাশা আমি মোহাম্মদ বদরুদ্দোজা আপনারা দেখছেন পিস টিভি বাংলা ইসলাম নারীকে দিয়েছে কত উচ্চ স্থান মান ও সম্মান তা জানতে হলে দেখুন ইসলামে নারীর অধিকার দেখুন ইসলামের নারীর মর্যাদা আজ সন্ধ্যা পাঁচটায় বা পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডাক্তার জাকিরের আন্তরিক বার্তা সবচেয়ে লাভজনক ব্যবসা আপনি কি জানতে চান কোন ব্যবসা আপনাকে সর্বোচ্চ মুনাফা দিতে পারে কোরআন এই মূল্যবান তথ্য বলে দিয়েছে সুরা বাকারা সুরা নাম্বার দুই এক নম্বর দুশো একষট্টি যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে তাদের উদাহরণটা হচ্ছে শস্যদানার ন্যায় যেটি বৃদ্ধি পায় সাত শীষে এবং প্রত্যেক শীষে আছে একশোটি দানা এবং আল্লাহ তাআলা যাকে ইচ্ছা বৃদ্ধি করে দেন যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন আপনি রিটার্ন পাবেন সাতশো গুণ বেশি ব্যবসায়িক ভাষায় আপনি তাহলে সেখানে পাবেন সত্তর হাজার পার্সেন্ট আর কোন ব্যবসা আপনাকে এর চেয়ে বেশি মুনাফা দিতে পারবে আজই বিনিয়োগ করুন আল্লাহ তালার রাস্তায় বাংলা মানবতার সমাধান